যাই এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা ইমান গ্রহণ করার জন্য দুইটা সাক্ষী দেই একটা হচ্ছে তৌহিদের সাক্ষী আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ আর দ্বিতীয়টা হচ্ছে রেসালাতের সাক্ষী ওয়াশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর আব্দ আল্লাহর গুলাম আল্লাহর বান্দা তিনি আল্লাহ নন কাজে আল্লাহর সঙ্গে মিলানো যাবে না এই জন্য আমরা বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলাম যে আজকে আমাদের সমাজে একদল মানুষ প্রশ্ন করে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি যদি বলেন মাটির তৈরি খুশি হবে না যদি বলেন নূরের তৈরি এবং তা আবার আল্লাহর জাতের নূরের তৈরি তাহলে খুব খুশি কারণ যদি বলেন নূরের তৈরি সাধারণ নূরের তো ফেরেস্তা নূরের তৈরি তাহলে নবীকে কি তারা ফেরেস্তা বলতে চায় ফেরেস্তা বললে নবীর মর্যাদা বাড়ানো যাবে না বরং কি হবে আরো কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুকের নাম কি আহসানি তাকভিম গঠনের দিক থেকেও সবচেয়ে সুন্দর গঠন মানুষের আবার সম্মানের দিক থেকেও আল্লাহ বলছেন বানি আদম আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি সুতরাং ফেরেস্তা বললে নবীর মর্যাদা বাড়বে না ছোট হবে আরো তাহলে কি করতে হবে নূরের তৈরি মানতে হলে ফেরেস্তা বলা যাবে না তাহলে বলতে হবে ওই নূরের তৈরি যে নূর দিয়ে আল্লাহ তৈরি আল্লাহ যে নূরের ও আমার ভাইয়েরা আল্লাহর নূর থেকে যদি রাসুলের নূরকে আলাদা করো বিচ্ছিন্ন করো তার আল্লাহর অংশ আল্লাহর কি অংশ হয়ে গেল আল্লাহ বানানো হলো আল্লাহ তারা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ আল্লাহর সমপর্যায় সমতুল্য কেউ হতেই পারে না আল্লাহ হচ্ছেন খালেক আল্লাহ কি আর আল্লাহ ছাড়া যত কিছু সবগুলো কি মাখলুক আল্লাহর রসুল সাল্লাহামকে এখন আপনি কোন ভাগে নেবেন খালেকের ভাগে না মাখলুকের ভাগে যদি বলেন মাখলুক তাহলে আসুন মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হল মানুষ আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কে আমাদের রসুল আকরাম সাল্লাম এর চেয়ে আর কি উপরে যাওয়ার কোনো সুযোগ আছে উপরে যেতে যেতে আপনি জিরো পয়েন্টে চলে গেছেন এরপরে গেলে পরে সেইটা কার মর্যাদা আমরা কি মাখলুকের মর্যাদার থেকে অতিক্রম করে আল্লাহর রাসুলকে আল্লাহর মর্যাদায় নিয়ে যাব না মাখলুকের মধ্যে রাখবো তাহলে বোঝা গেল এর চেয়ে বড় আর কোন মর্যাদা মাখলুকের জন্য নাই لا يمكن الثناء كما كان حقه بعد خدا বুজুর্গ তুই কিসসা মুখতাসার হে নবী আপনার প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না নাহসনাস গায়াতে দারাত নাসাদিরা সখুন পায়া বমেরাদ তুষ্ণা মুস্তাস্কি বদরিয়া হাম চুনা বাকি আমাদের কবিতার আমাদের কথার কোনো শেষ নেই হে নবী আপনার সৌন্দর্যেরও কোনো শেষ নেই আমাদের কথা বলতে বলতে শেষ হয়ে যাবে কিন্তু আপনার মর্যাদা বরণ করা শেষ হবে না এজন্য প্রশংসা অনেকেই করেছেন আমি গত জুমায় বিষয়গুলো আলোচনা করেছিলাম যে আল্লাহর নবী সাল আলাইসাল্লামের চরিত্র সম্পর্কে আম্মাদান আয়েশার কাছে লোকেরা গেল যে চরিত্র সম্পর্কে একটু বলুন কারণ মানুষের আসল চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানে কে স্ত্রী তার কাছে কিছু গোপন থাকে না সাহাবিরা সেজন্য চলে গেলেন আল্লাহর নবীর স্ত্রী আয়েশার কাছে আমাদেরকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও সাহাবিরা তোমরা কি কোরআনুল করিমকে পড়ো না বলে হ্যাঁ তা তো পড়ি বললেন কহু আল কোরআন আমার নবীর চরিত্র হচ্ছে হু বহু কোরআন জোরে বলুন আল্লাহ আয়েশা আল্লাহ তালা আনহার কবিতা আছে কবিতা لنا شمس وللآفاق شمس وشمسي أفضل شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء আমার ঘরেও একটা সূর্য উদয় হয় আর আসমানেও একটা সূর্য উদয় হয় কিন্তু পার্থক্য হচ্ছে এই আসমানের সূর্য উদয় হয় ফজরের পরে আমার সূর্য উদয় হয় এশার অন্ধকারের পরে তার মানে যখন দুনিয়া অন্ধকারাচ্ছন্ন ছিল মারামারি খুনাখুনি ছিল রাহাজানি হত্যা ধর্ষণ লুণ্ঠন ছিল এই অন্ধকারের যুগে তিনি আবির্ভাব ঘটল তার তিনি অন্ধকারের সময় উদয় হলেন এবং তার কারণে তার দাওয়াতে সাড়া দিয়ে যাদের নিজের পথের দিশা ছিল না সেই লোকগুলো আল্লাহর পথের দিশারি হয়ে গিয়েছে दुर्फिशानी ने तेरी पत्थरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया खुद न थे जो राह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया ঈসা আলাহ সালাম কুম্বিজনিল্লা বলে মুর্দার খাড়া হতো আর আমাদের নবী পথভ্রষ্ট লোকদেরকে পথের দিশা দিয়ে জীবিত করেছেন এবং এমন জীবিত করলেন যে তারা খালি দিশা পেয়ে গেছে তা না বরং তারা অন্যকে দিশা দেওয়ার মতো হাদি বনে গেছিল এরকম প্রশংসা অনেকেই করেছেন আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবি হাসান ইবনে সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করেছেন واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء হে নবী আপনার মতো সুন্দর কোন মানুষকে কোন মেয়ে লোক কোনদিন জন্ম দেয় নাই ওয়াজমালা মিন কালাম তালিদিন নেসাউ ওয়াহসানা মিন কালাম তারা কত্তু আইনি আর আপনার মতো সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চোখ দেখে নাই আমিন কুল্লে আইবি আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে আপনাকে আপনার রব সৃষ্টি করেছেন আপনার আগের পিছের যত গুণা সবগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এত প্রশংসা করেছেন কাজে প্রশংসা করে নবিশ্বাস করা যাবে না কিন্তু সেই প্রশংসা করতে করতে গিয়ে যেন আমরা আল্লাহর সীমানা অতিক্রম না করি মাখলুকের সীমানার থেকে খালেকের সীমানায় গিয়ে না পড়ি যদি আল্লাহর পর্যন্ত পৌঁছাইয়া দেই তাহলে এটাকে বলে শিরিক এটা কি বলবে আজকে এরকমই আর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে এলমুল গাইব আমার দেশে একদল আলেম এবং মুসলমান দাবি করে মুসলিম এদের বক্তব্য হচ্ছে আল্লাহর নবী আলেমুল গাইব আলেমুল গাইব গাইব জানেন এই জন্য প্রথমে আলেমুল গাইবের বিষয়টা ক্লিয়ার করব আলেমুল গাইব কাকে বলে আলেমুল গাইব মানে হচ্ছে আলেম মানে জ্ঞাত যে জানে আর গাইব মানে হলো অদৃশ্য অর্থাৎ যিনি অদৃশ্যের সবকিছু জানেন তাকে বলা হয় কি নিজের থেকে জানে যে আর যদি কেউ জানাবার পরে জানে তাকে কি আলিমুল গাইব বলবে আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটল বরগুনাতে আপনি এখানে বসে কারো থেকে জানেন নাই আন্দাজে মানে এমনি বললেন জানলেন এটাকে আলেমুল গায়েব বলা হয় আর যদি একজনে খবর দিল যে বরগুনা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তাহলে আপনি কি করবেন জানলেন পত্রিকার মাধ্যমে জানলেন এটাও কিন্তু গায়েবের খবর আপনি দেখেন নাই কিন্তু এই যে গায়েবের খবরটা আপনি জানলেন এজন্য কি আপনাকে আলেমুল গায়েব বলা হবে খুব খেয়াল করবেন আলেমুল গায়েব বলা হয় যে নিজের থেকে একটা অদৃশ্য জিনিসকে জানতে পারে এজন্য কারো বলার প্রয়োজন হয় না খবর দেওয়ার প্রয়োজন হয় না নিজের পক্ষ থেকে দেখে এবং শুনে এরকম ভাবে যে জানে তার নাম কি এই অর্থে আলিমুল গাইব হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহান একমাত্র আলিমুল গাইব কে এটা আল্লাহর খাস সিফাত এখন যদি কেউ মনে করে আল্লাহর নবীরা গায়েব জানে তাহলে সে আল্লাহর এই বিশেষ বিশেষণে আল্লাহর এই সিফাতে নবীদেরকে শরিক করলো এর নাম শিরিক এর নাম কি অলিরা গায়েব জানে সব দেখে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখে এরকম যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে কোনো অলি সম্পর্কে সে অলিদেরকে আল্লাহর ওই বিশেষ গুণের মধ্যে নিয়ে বসাইয়ে দিল এটাকে বলে শিরিক ফিল আসমা ওয়া সিফাত কি বলে আল্লাহর গুণের মধ্যে আল্লাহর নামের মধ্যে গিয়ে অংশীদার বানানো এই জন্য তাওহিদের বিপরীত শিরিক তাওহিদের বিপরীত কি তাওহিদ যেমন তিন প্রকার তাওহিদ আল উলুহিয়ত আল্লাহর উলুহিয়তের মধ্যে আল্লাহর এককত্ব বজায় রাখা তৌহিদ ফিল রুবুবিয়াত আল্লাহর রবের ক্ষেত্রে আল্লাহ তারা সৃষ্টিকর্তা রক্ষাকর্তা বিধানদাতা এ সমস্ত বিষয়গুলোতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা এটা তাওহিদ আর রুবুবিয়াত আর তিন নাম্বার বিষয় হল তাওহিদ ফিল আসমা ওয়া সিফাত আল্লাহর নাম এবং আল্লাহর গুণের মধ্যে কাউকে শরিক না করা এটা তাওহিদ ফিল আসমা ওয়া সিফাত এই তাওহিদ তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে আলোচনাই নাই আপনারা তো মাসাল্লাহ এখানে যারা মুসল্লি তারা এগুলো ক্লিয়ার জানেন এই তাওহিদ ফিল আসমামা সিফাত আল্লাহর নাম এবং আল্লাহর গুণের মধ্যে কাউকে অংশীদার না বানানো এখন যদি কেউ বলে নবীরা গায়েব জানেন আলেমরা গায়েব জানেন পীর সাহরা গায়েব জানেন তাহলে সেই ব্যক্তি নবীদেরকে অলিদেরকে বুজুর্গদেরকে কার আসনে বসাইল এটা শিরিক ফিসিফাত এটা কি আল্লাহর গুণের মধ্যে অংশীদার বানানো এটা জায়েজ না হারাম এবারে আমরা বলেছি খুব খেয়াল করবেন আমি বলেছি আল্লাহ তালা যে অর্থে আলেমুল গাইব আল্লাহ তালা যে অর্থে আলেমুল গাইব মানে নিজের থেকে জেনে শুনে নিজের থেকে দেখেন নিজের থেকে শুনেন এই অর্থে কারো খবর দেওয়ার দরকার নাই এই অর্থে আলিমুল গাইব একমাত্র কে এই অর্থে আর কোন নবীর রসুল আলিমুল গাইব হতে পারে না নবীরা জানেন কোথেকে জানেন আল্লাহ জানানোর পরে জানেন এরকম জানানোর পরে জানলে তাকে আলিমুল গাইব বলে না কি বলে না এরকম আমরা অনেক কিছু জানি আমরা জানি জান্নাত আছে জানি কি না এটাকে আমরা দেখেছি আমরা শুনে বলি নবীদের থেকে শুনেছি কোরআনে আছে এখন যদি বলেন কারো থেকে শুনে যদি জানে তাহলে আলেমুল গাইব তাহলে মাশা আল্লাহ আপনারা সবাই আলেমুল গাইব কি জন্য আপনারা সবাই বিশ্বাস করেন বেহেস্ত আছে দুদুক আছে পলসরাত আছে নবীকে আমরা দেখি নাই তাও কোরআন থেকে শুনেছি তাহলে আল্লাহ আছেন এই সবগুলো কি গায়েবের খবর না এখন এইভাবে ধোকা দিয়ে আমার দেশে একদল আলেম প্রায় এখন মাহফিলে শোনা যায় আব্বাল আখের সব কুছ জানে করিব যেই টান দেয় আমার তো গলা ভালো না ওকে গলা আমার অনেক ভালো টানের ঠেলায় পুরো মসজিদ নাচাই ফেলায় গায়েব কি খবর দেনে वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु লাগাইল গান আর পাবলিক যে নাচে কারণ এত লম্বা গান আর ওদের গলার আওয়াজ মাসাল্লাহ খুব সুন্দর এই যে আব্বাল আখের সব কুছ জানে বুঝতে পারে না কি বলছে আব্বাল আখের মানে আদি অন্ত সব কিছু আল্লাহ রসুল জানেন চালাকিটা করলো কোন জায়গায় এগুলো আপনারা বুঝবেন না গায়েব কি খবর দেনেওয়ালা বলল গায়েবের খবর দেয় তা আমরা বলি এইটা উর্দুতে বলে আর বাংলা বলে আল্লাহ নবী আলিমুল গাইব এসব বিষয়গুলি ধোকা দেওয়া হচ্ছে আমরা সেজন্য এক্ষেত্রে বাড়াবাড়িও না ছাড়া ছাড়িও না আমি কথাটা বারবার বলছি আল্লাহ তালা সব কিছু নিজের থেকে জানেন এবং শুনেন একেবারে একটা পাতাও যদি সমুদ্রের তলে পড়ে একটা পিঁপড়া যদি একেবারে আটলান্টিক মহাসাগরের নিচেও হাঁটে আল্লাহ এটা জানেন কিনা এটার নাম এলমুল গাইব এটার নাম কি আমরা মনে মনে যা কিছু কল্পনা করি এটা পর্যন্ত আল্লাহ জানেন আলী মুম্বিদাত সুদূর অন্তরের কল্পনা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন জানেন এজন্য তিনি আলিমুল গাইব এটা কোরআনে বলা আছে এখন এই অর্থে যদি কেউ অন্যকে আলেমুল গাইব বলে চাই সে নবীকে বলুক রসুলকে বলুক কোন মানুষকে বলুক পীরকে বলুক বুজুরকে বলুক সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো কি করলো আল্লাহর কাছে কাল একটা কাল কয়টা সব বর্তমান সব কি আল্লাহর কাছে অতীতকাল নাই ভবিষ্যৎ নাই আল্লাহর কাছে সবগুলো হাজির আল্লাহ তারা সব দেখেন এবং শুনেন আর মানুষের কাছে কাল তিনটা কয়টা অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল অতীতকে ভুলে যায় ভবিষ্যৎকে জানে না আর বর্তমানকে বুঝে না এর নাম কি মানুষ আর আল্লাহ সুবহান কাছে কাল কয়টা এই জন্য আল্লাহ তালার কাছে কোনো কিছু অস্পষ্ট নয় সব কিছু জানেন এই রকম ভাবে আল্লাহ তালা যে নিজের থেকে নিজে সব কিছু জানেন কারো বলার প্রয়োজন নাই কারো খবর দেওয়ার প্রয়োজন নাই এইরকম যিনি জানেন তাকে বলা হয় আলেমুল গাইব কোরআন বলছে সুরে হাসরের শেষের আয়াত আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আলিমুল গাইবি ওয়াস শাহাদাহ দৃশ্য অদৃশ্য গাইব সব কিছুর একমাত্র আলেম একমাত্র আলিমুল গাইবে আলেমুল গাইবে অসাহাদাতে গাইব মানে তো অদৃশ্য শাহাদা মানে দৃশ্য দৃশ্য অদৃশ্যর একমাত্র আলেম তিনি কে যারা আরবি জানেন তারা ভালো করে বুঝবেন এটা জুমলা ইসমিয়া দুইটা মোয়ার্রাব বিল্লাম এরপরে আবার আছে মাঝখানে হুয়া তার মানে একেবারে একমাত্র শুধুমাত্র বাংলায় যত তাকিদ দেওয়া যায় একমাত্র শুধুমাত্র আলিমুল গাইব হচ্ছেন কে আলিমুল গাইবি ও শাহাদাতে হুয়ার রহমানুর রহিম তিনি একমাত্র রহমানুর রহিম আল্লাহ সুবাহান এবারে আসুন অন্যরা জানে কিনা কোরআন কি বলে আল্লাহ বলছেন সুরান আমের উনষাট নম্বর আয়াত وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها وحبة في ظلمات الأرض ولا رطب ولا يابس ولا يابس إلا في كتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বে সমস্ত গায়েবের চাবি কাঠি ইনদাহু তার কাছে কার কাছে আল্লাহর কাছে লা ইয়ালামুহা ইল্লা হুয়া কেউ জানে না ওই গায়েবকে ইল্লা হুয়া একমাত্র তিনি ছাড়া কথাটা এরকম বলতে পারতেন তিনি জানেন তা না বলে প্রথমে না পরে হা এরকম এটাকে আরবিতে বলে হসর কি বলে যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা এরকম না বলে বলতে পারতেন আল্লাহ মৌজুদুন আল্লাহ আছেন বলতে পারতেন না না আল্লাহ ইলাহুন আল্লাহ আল্লাহ বলতে পারতেন তা বলা হয় নাই বলা হচ্ছে কি লা ইলাহা আগে লা ইলাহা বর্জন বাদ এরপরে ইল্লা হুয়া তার মানে এক আল্লাহ আর কিছুই নাই এইরকম নফিয়ার ইসবাত না আর হার মাধ্যমে যে কথাটা বলা হয় এটা হলো এইটার মধ্যে সীমাবদ্ধ এর বাইরে আর কিছু নাই আল্লাহ বলছেন হুয়া ওই গায়েবকে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না ওয়া আলামু মা ফিল বাহরি হা আল্লাহ রাব্বুল আলামিন জানেন মাহফিল বাররি ওয়াল বাহারে যা কিছু আছে স্থলে অথবা জলে স্থলে বা জলে যা কিছু আছে স্থলে যদি জঙ্গলের মধ্যে একটা পিঁপড়াও হাতে আল্লাহ তালা ওই পিঁপড়ার আওয়াজটা পর্যন্ত শুনেন এবং ওর কথা পর্যন্ত বুঝেন আল্লাহ তালা ব্যাখ্যা দিচ্ছেন যদি গাছের থেকে একটা পাতা ছিঁড়ে পড়ে আল্লাহ তারা সঙ্গে সঙ্গে সেটা জানেন পাতাটা পড়ছে তার আওয়াজ কি তা দেখছেন আল্লাহ তারা শুনছেন আল্লাহ বলছেন হাব্বাতিন ফি জুলুমাতিল আরদে হাব্বাতিন মানে একটা দানা সরিষার দানাও যদি রাতের অন্ধকারে গাছের থেকে পড়ে যায় তলায় আল্লাহ সেটা পর্যন্ত জানেন ওয়ালা রতাবি ওয়ালা ইয়াবিসিন শুকনো আর ভিজা তরু তাজা আর ভিজা যা কিছু আছে সবগুলো জীবিত বা মৃত্যু সবগুলো আল্লাহ জানেন কে জানেন ইল্লা ফি কিতাবিম মুবিন সব জানেন একমাত্র কে এই অর্থে আলেমুল গাইব আল্লাহ ছাড়া আর কাউকে বলা যাবে কোরআনটা পড়লেই পরিষ্কার হয় মানুষ এরপরে আরো আয়াত নান সুরা ইউনুসের বিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ফাকুল ইন্নামাল গাইবুলিল্লাহ ইন্নামা মানে নিশ্চয়ই এর বাইরে আর কিছু নেই ইন্নামাল গাইবুলিল্লাহি গাইব একমাত্র আল্লাহর কার এলমুল গাইব একমাত্র কার খাস সিফাত আল্লাহর খাস সিফাত আল্লাহর খাস বৈশিষ্ট্য এইখানে অন্য কাউকে অংশীদার বানানো যাবে না আল্লাহ বলছেন ফান্তাজিরু এখন যারা বাড়াবাড়ি করো নবী আলিমুল গাইব বুজুর্গরা সব দেখে আপনাকে দেখা মাত্র আমাদের পীর সাহ কেবলা আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিবেন এই লোকটা মুসলিম না মুশ্রেক আল্লাহ বলছেন এই সমস্ত লোকদের ব্যাপারে বলছেন ফাং তাজিরু মা কুমিনাল মিনাল মুংতাজিরিন তোমরা অপেক্ষায় থাকো আমি তোমাদের জন্য অপেক্ষায় রইলাম সেদিন আসবে কামতের দিন সুরাই ইউনুসের বিশ নম্বর আয়াত এমনি ভাবে সুরায় নামলের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনার উম্মদদেরকে জানিয়ে দিন যারা আপনাকে নিয়ে বাড়াবাড়ি করছে অলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করে অলিরা গায়েব জানে নবী আলিমুল গাইব এইরকম যারা বাড়াবাড়ি করছে কুল আপনি বলে দিন আসমানে বা জমিনে যা কিছু আছে কেউ জানে না ফেরেস্তারা গায়েব জানে না জিনারা গায়েব জানে না ভূতে গায়েব জানে না অনেক আছে জিন হুজুর তাবে করে কি করে জিন হুজুর দিয়ে সব বলে দেয় ওই বেটা জিনে গায়েব জানে নাকি আল্লাহ বলে আপনি বলে দিন আসমানে বা জমিনে যা কিছু আছে কেউ গায়েব জানে না গায়েবের মালিক একমাত্র কে যিনারা গায়েব জানে তাহলে ওই যে পিসাব বলে দেয় গরু নিয়ে আসতেছে এই এই বর্ণের এই বর্ণের গরু মুখ টুমুক এগুলো কেমনে কি হলো এগুলো ওই পীরের সাথেও একটা শয়তান আছে আর যে গরু নিয়ে রওনা হয়েছে ওর সাথেও কি আছে এই গরুওয়ালার শয়তানটায় গিয়ে পীরের শয়তানকে বলে দেয় যে গরু নিয়ে আসতেছে এই বর্ণের গরু এই কয়টা গরু গরুর সাথে এই কয়টা মানুষ আছে আর পীর ওখানে বসে বলে দেয় কারণ গায়েব জানার মালিক একমাত্র কে দুনিয়ায় কেউ গায়েব জানা পীর গায়েব জানে না এখন টিয়া পাখি ওরা গায়েব জানে টিয়া পাখি দিয়ে হাত গোনায় ওই যে আমাদের এখানে আসতে আগে আইসি আবদুল্লাহ সে নাকি একবার মারছে একটা টিয়াওয়ালার থাপ্পড় থাপ্পড় মারলো কি জন্য আগে হাত গুনাইছে হাত গুনে টুনে সে অনেক কিছু ভবিষ্যৎবাণী করছে এরপরে টিওয়ালাকে মারলো থাপ্পর থাপ্পর মারলেন কি জন্য তুই আমার হাত দেখে এত কিছু বলতে পারলি তুই বলতে পারলি না যে এই হাতটা দিয়ে তোকে থাপ্পর মারা হবে এই হাতটা যে এক মিনিট পরে তোর গালে এত জোরে থাপ্পর মারে এটা বলতে পারলি না আমার ভাইয়েরা এই টিয়া পাখিওয়ালা গায়েব জানে আরো কত কিছু গায়েব জানে না এই আল্লাহ তারা পরিষ্কার বলছেন কুল আপনি বলে দিন মান আরদে আসমানে বা জমিনে যা কিছু আছে এর মধ্যে কি কেউ বাদ আছে নবীবাদ আছে অলিবাদ আছে জিন ফেরেস্তা কেউ গায়েব জানে সুতরাং যারা বলে জিন হাজির করে তারপরে গায়েবের খবর দেয় এই লোকগুলো মুসলিম না মুশেক পরিষ্কার আল্লাহর আসমা সিফাতের মধ্যে শিরিক করে মুশেক হয়ে গেছে قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله হে নবী আপনি জানিয়ে দিন আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে যারাই আছে লা কেউ জানে না আল গাইবা গায়েব জানে না ইল্লাল্লাহ একমাত্র কে ছাড়া এই ইল্লা যেখানে দেখবেন তার মানে আগে সব বাদ দিয়ে তারপরে একসেপ্ট একমাত্র এক আল্লাহ তারা কে আল্লাহ ছাড়া বাকি সব বাতিল বাকি সব বাতিল হইলে নবীরা বাকি আছে কাজে যারা নবীর মর্যাদা বয়ান করতে গিয়ে নবীকে আলিমুল গায়েব বলে বিশ্বাস করে তারা মুসলিম না মুশরেক এবারে সুরায় আরাফের সুরান আমের পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তালা আরো সুন্দর করে বলছেন নবী আপনি আপনার বিষয়টা আরো পরিষ্কার করে বলুন কুল্লা আকুলু লাকুম ইনদি হে নবী আপনি বলুন লা আকুলু লাকুম আমি তোমাদেরকে বলছি না ইনদি খাজাইনুল্লাহ আমার কাছে আল্লাহর খাজিনা সমূহ আছে আল্লাহর ধনভাণ্ডারের মালিক আমি আমার নিয়ন্ত্রণে আমি কথা বলছি না যে আমার কাছে আসলে মুসলিম হইলে তোমরা ধনী হইয়া যাইবা আল্লাহর নবীকে আল্লাহ বললেন আপনি জানিয়ে দিন যে আমার কাছে ধনভাণ্ডারের মালিক আমি নই আল্লাহর খাজানা আল্লাহর ধনভাণ্ডারের নিয়ন্ত্রণ আমার কাছে নয় আমার কাছে আসলে তুমি ধনী হইবে এমন কথা নাই কিন্তু পীর জানে তার কাছে গেলে কি হয়ে যাবে ও আমার ভাইয়ের আল্লাহ বলছেন লা আকুলু আপনি বলে দিন কুল আপনি জানিয়ে দিন লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডারের চাবিকাঠি রয়েছে ওয়ালা আলামুল গাইব ওয়ালা আলামুল গাইব আর আমি জানি না গাইব কোরআন আয়াত করতেছি আমি একেবারে নাম্বার বলে দিচ্ছি ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মিলেই দেখবেন না মিললে আগামী জুমায় এই যে মেম্বারের সুন্দর হাতল আছে এসে বান্ধে রাখবেন মোটারসি দিয়া ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আলামুল গায়ব আমি গায়েব জানি না ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক আমি এ কথাও বলছি না আমি একজন ফেরেশতা কথা বলছি না আমি ফেরেশতা না আমি মানুষ আমি কি যারা নবীকে মানুষ বলে তারা কি বলতে চায় ফেরেশতা বলবে আর নইলে কি বলতে হবে এর বাইরে কিছু আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি জানিয়ে দিন ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক আমি বলছি যে আমি কোনো ফেরেশতা নই ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া তবে একটা জিনিস শুনো আমি ইন আত্তাবিউ আমি নিজের থেকে কোনো কথা বলি না নিজে কিছুই জানি না নিজে কোনো কথা তোমাদের বলি না ইল্লা মায়ুহা ইলাইয়া আমার প্রতি যা ওহি করা হয় আমি শুধুমাত্র সেই ওহির অনুসরণ করি এর বাইরে আমি কিছু করি না জোরে বলুন সুবহান আল্লাহ এবারে আসল রহস্য পাওয়া গেল যে আল্লাহ নবী সাল্লাম যা কিছু বলেন এটা কি নিজের থেকে জেনে শুনে বলেন না আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জেনে তারপরে বলেন আর ওহির মাধ্যমে জেনে বললে তাকে কি আলিমুল গায়েব বলা যাবে এবারে আল্লাহ রাসুল বললেন ইন আত্তাবিউ আল্লাহ তারা বলছেন আপনি জানিয়ে দিন ইন আত্তাবিউ ইল্লা মা ইলাইয়া আমি তো শুধুমাত্র ওই জিনিসটার অনুসরণ করি যা আমার কাছে ওহি করা হয় এমনি ভাবে সুরায়ে আরাফের একশো অষ্টাশি নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আমি নিজের কোনো উপকার বা কোনো ক্ষতি করতে পারি না কি স্পষ্ট আয়াত কোরআনের আল্লাহ আকবার মানুষ যদি কোরআনটাকে পড়তো তাহলে আর এই সমস্ত বিভ্রান্তকারী ব্যাট পূজারী এই সমস্ত গুলো মুসলিমদের গুমরা করতে পারত না কোরআন বলছে কুল আপনি বলিয়ে দিন লা আমলিকু লিনাফসি নাফাউ ওয়ালা দাররা আমি নিজের জাতের জন্য নিজের ব্যক্তির জন্য ব্যক্তিগতভাবে নিজের কোনো উপকার করতেও পারি না ক্ষতি করতেও পারি না আমি নিজেরই কোনো উপকার ক্ষতি করতে পারি না তোমাদেরও কোনো উপকার ক্ষতি করতে পারবো ইল্লা মাশা আল্লাহু আল্লাহ তারা যা চায় ও ছাড়া কিছুই হবে না এরপরে বলছেন ওয়াল্লাউ কুনতু আলামুল গায়ব আমি যদি গায়েব জানতাম আমি লাউ মানে কি যদি আমি যদি গায়েব জানতাম লাউ মানে যদি কুন্তু আলামুল গাইব গাইব জানতাম লাস্তাকসারতু মিনাল খাইর আমি ভালো জিনিসগুলোকে বেশি করে নিয়ে নিতাম আমাকে কোনো খারাপ কিছু স্পর্শ করতে পারতো না কোন বিপদ আমাকে স্পর্শ করতে পারতো না ইন আনা ইল্লা আমি তো শুধুমাত্র যারা মমিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দাতা নাজি বাসির আর জাহান নাম থেকে সাবধানকারী নাজির এর বাইরে আমার কোনো দায়িত্ব নাই আমি কারো উপকার করার মালিক নই আমি কারো ক্ষতি করার মালিক মালিক নয় উপকার করার ক্ষতি করার মালিককে আমি গায়েব যদি জানতাম আল্লাহ আকবার তাহলে বোঝা যদি কখন বলি আমি যদি এই কাজটা করতাম তাহলে এটা হতো না মানে আমি কাজটা করি না এই তো আল্লাহ তারা বলছেন আপনি বলুন লাউ কুংতু আলামুল গাইব আমি যদি গায়েব জানতাম তাহলে রাস্তাকসার তুমিনাল খৈর আমি ভালো ভালো জিনিসগুলোকে বেছে নিতাম কিন্তু আমি গায়েব জানি না বলে বিপদে পড়েছি বিপদে পড়েন নাই আসতে একটু পরে আল্লাহ রাব্বুল আলমের আরো বলছেন যে এই যে আপনাকে যা কিছু জানাচ্ছি এই সবগুলো গায়েবের খবর কিসের খবর আমি ওহির মাধ্যমে আপনাকে জানাই কোরআনুল কারিমের সুরায় হুদের উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তিল ক্যামিন আম্বা ইল গাইবে এই সবকিছু গায়েবের খবর গায়েবের نوئی ہائیکا جا آپ سے ہمیں اہی کردم آپ نے تک نو ہیل ماکا تالا محا کم کبلی حاد কি সুন্দর কথা আল্লাহ বলছেন মা কুন্তা তালামুহা আপনি জানতেন না আন্তা আপনিও জানতেন না ওয়ালা কৌমুকা আপনার কৌমও জানত না মিন কবলে হাদা এর আগে আপনার প্রতি ওহি নাজিল করার আগে এই খবরগুলো মানে আগের যুগের নবীদের খবরগুলো আল্লাহ তারা জানাইয়া তারপরে বললেন যে এটা আপনিও জানতেন না আপনার কমের লোকেরাও জানতে না এই ওহি নাজেল করার আগে তাহলে এতে কি বোঝা গেল যে আপনি এর আগে জানতেন না জানলেন কিসের মাধ্যমে অহির মাধ্যমে সুরায় হুদের উনপঞ্চাশ নম্বর আয়াত এবারে আসুন আল্লাহ রসুল সাল্লাম যে গায়েব জানতেন আর কিছু কাহিনী আছে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামকে একজন এহুদি মহিলা দাওয়াত করলো খাওয়ানোর জন্য এহুদি মহিলা চক্রান্ত করে আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল এজন্য সে জানলো যে আল্লাহর নবী সবচেয়ে ভালো কি খেতে পছন্দ করেন বকরি বকরির আবার কোন জায়গাটা তাও জেনে নিল যে সামনের হাত সামনের পায়ের গোড়া আর পাজরের হাড্ডির অংশ এটা আল্লাহ নবী পছন্দ করতেন বেশি এই জায়গায় ভালো করে বিষ মিশাইল এরপরে আল্লাহর নবীকে দাওয়াত দিল আল্লাহর নবী সাল্লাম কয়েকজন সাহাবিদেরকে সাথে করে নিয়ে ওই বকরির দাওয়াত খেতে গেলেন আল্লাহর নবী খেতে বসলেন সাহাবিরাও খেতে বসলেন মুখে দিলেন দুইজন সাহাবি সঙ্গে সঙ্গে মরে গেলেন আল্লাহর নবী সাল্লাম মুখে দেওয়ার পরে তারা তারা জিব্রাইল এসে বলছেন তাড়াতাড়ি ফালান এর মধ্যে বিষ আছে এবারে জানলেন এর আগ পর্যন্ত জানলেন না ও মুসলমান যদি আল্লাহর নবী গায়েব জানতেন তাহলে বিষ মিশানো বকরি মুখে দিতেন হাদিসের সব কিতাবগুলোতে পাইবেন কাহিনী বুখারি মুসলিম সহ হাদিসের সব কিতাবে আসে যে আসাতুল মাসমুমা বিষাক্ত বিষ মিশ্রিত বকরি আল্লাহ রসুলকে খাওয়ানো হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ মৃত্যুর আক্রান্ত অবস্থায়ও বারবার মাথায় পানি ঢালতেছিলেন বলছিলেন যে আমার মনে হচ্ছে ওই যে বকরিতে বিষ মিশানো ছিল সেই বিষক্রিয়ার জন্য আমাকে প্রচন্ড আগুনের মতো জ্বালাচ্ছে এটা ভিন্ন বিষয় যে আল্লাহ তারা তার নবীকেও শাহাদাতের মর্যাদা দিবেন কারণ বিষ মিশ্রিত করে কাউকে হত্যা করা হয় ইমানদারকে তাহলে সে শহীদের মর্যাদা পায় আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলমিন হয়তো শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্যই এই কৌশলটা করেছিলেন যাই হোক বিষয়টা হচ্ছে এই যে আল্লাহর নবীকে আগের থেকে জানতেন যে বকৃতি বিষ আছে তো যখন জানলেন না তাহলে আলিমুল গায়েব বলা যাবে জানলেন কোন সময় যখন আল্লাহর নবীকে জানানো হলো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর স্ত্রী আয়েশারাদি আল্লাহ আনহার উপরে একদল মোনাফিক তোহমাত লাগালো গাজওয়ায় বনু মুস্তালেক একটা যুদ্ধের নাম এই যুদ্ধের আল্লাহর নবীর নিয়ম ছিল রাতের প্রথম প্রহরে সফর করতেন দুপুর রাত্রের দিকে বিশ্রাম নিতেন আবার শেষ রাত্রে সফর শুরু করতেন ওই যুদ্ধে আয়েশারাদি আল্লাহ তালানা সঙ্গে ছিলেন আল্লাহর নবীর নিয়ম ছিল শেষ রাত্রে আবার সফর শুরু করা আয়েশারাদি আল্লাহ তালা ছিলেন হালকা পাতলা উটের উপরে যে কাজুয়া বলে যে পালকির মতো যে জিনিসটায় বসে এটা বহন করার দায়িত্ব ছিল এক সাহাবির উনি মনে করেন আয়সা বোধহয় ভিতরেই আছে উনি উটের উপরে রেখে দিলেন কাফেলা রওনা হয়ে চলে গেল মূলত আয়সা রাজি আল্লাহ তালানা গিয়েছিলেন ইস্তেন্দা করার জন্য বাইরে গিয়েছিলেন একটু দূরে গিয়েছিলেন আল্লাহ নবীর নিয়ম ছিল সফরে একজনকে পিছনে দায়িত্ব দিয়ে রাখতেন যে কোনো কিছু রয়ে গেল কিনা আয়সারদি আল্লাহ তার আনহা যখন দেখলো যে কাফেলা চলে গেছে তখন তিনি ওইখানে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন এটাই নিয়ম কেউ যদি হারায় আমাদের সঙ্গে হজে লোকেরা যায় আমি হজ কাফেলা নিয়ে আপনার অনেকে জানি এবারও যাবো ইনশাল্লাহ তো যাই হোক এই হজ কাফেলা যারা যায় বলে দেয় যদি আপনি হারাইয়ে যান তো যেইখানে হারাইবেন সেখানে থাকবেন আমরা আপনাকে না পেলে ওখানে দৌড়ে আসব আর যদি আপনিও তালাশ করা শুরু করেন আমরাও তালাশ করি তাহলে কেউ কাউকে পাবে আল্লাহ এরা শিখলাম থেকে আল্লাহর নবীর স্ত্রী আয়েশারাদি আল্লাহ আনহা হারিয়ে গেলেন উনি আর খোঁজাখুঁজি করতে না গিয়ে উনি যেখান থেকে হারালেন ওখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলেন এরপরে যেই সাহাবির দায়িত্ব ছিল যে কাফেলার কোনো কিছু পরে রইল কিনা ওই সাহাবি যখন দেখলেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে একজন মানুষ উনি বুঝতে পারলেন যেটা আয়সারা দিয়ে আল্লাহ তালা নাসার আর কেউ না কারণ আয়সাকে সে ছোটবেলা দেখেছিল হালকা পাতলা উনি ওনার উটটাকে বসিয়ে দিলেন ওনার সেই পাল্টির মতো যেটা বসা হয় সেটা খুলে দিলেন আয়েশা ওটায় ঢুকে বসলেন উনি উটের লাগাম ধরে ওই কাফেলার সঙ্গে গিয়ে মিশলেন কারণ আল্লাহ নবী যখন আয়েশাকে পাইলেন না তখন ওখানে কাফেলা থামলো ওই সাহাবিকে কাফেলার সঙ্গে মিশে গেছেন ঘটনা এই পর্যন্ত কিন্তু এরপরে মুনাফিক যুগে যুগে আছে না এই দেখেন না আমরা কত সামান্য কাজ করি আমাদের পিছনে কত মুনাফিক লাগা আছে আল্লাহর নবী সাল্লাহামের পিছনে মোনাফিক ছিল কিনা মোনাফিক ছিল মোনাফিকরা আর বসে নাই ছড়াইয়ে দিল আল্লাহর নবীর স্ত্রীর সঙ্গে ওই সাহাবি অপকর্ম করেছে নওয়াজবিল্লা আয়েশার উপরে তোহমাত দিল যে তিনি এই ব্যবিচারে জেনায় লিপ্ত হয়েছেন এই অপবাদ দিয়ে আল্লাহর নবীর কান পর্যন্ত ভারী করলো আল্লাহ নবী সাল আলিয়াল্লাম আয়েশাকে এ পর্যন্ত বললেন তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তবা করো আল্লাহ তারা তবা কবুল করে মালিক কি গভীর অবস্থা আয়েশা রাদি আল্লাহ তারা বললেন আমার এতদিন পর্যন্ত দুঃখ কষ্ট যাই ছিল আল্লাহর নবীর এই কথা শুনে আমার কষ্ট অনেক বেড়ে গেল আমি বললাম আমাকে আমার আব্বার ঘরে পৌঁছিয়ে দিন আব্বার ঘর কার ঘর আল্লাহর নবীর সব সময়কার বন্ধু ইসলামের সিদ্দিক আল্লাহ আকবার এই সিদ্দিক হচ্ছেন আয়েশার যান আমাকে আব্বার ঘরে পাঠিয়ে দিন আল্লাহর নবী আয়েশাকে আব্বার ঘরে পাঠিয়ে দিলেন এক মাস পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে আয়েশার কোনো কথা নাই আল্লাহর নবী আবু করে ঘরে যান বিভিন্ন পরামর্শ করেন আর জিজ্ঞেস করেন কাইফা তি কে বোখারি হাদিস সে কেমন আছে এটা থার্ড পার্সন ভাবে জিজ্ঞেস করা হচ্ছে এটা একটা অপমানজনক শব্দ সে কেমন আছে আল্লাহ নবী ডাইরেক্ট আয়েশার সাথে কথা বলছেন না এমন এক কঠিন মুহূর্ত অতিক্রম করছিলেন আয়সার রাদি আল্লাহ না আর আল্লাহর কাছে দোয়া করছিলেন কারণ আলেমুল গায়েব কে আয়েশার বিশ্বাস ছিল যে আল্লাহ তো জানেন আমি নির্দোষ নিশ্চয় আল্লাহ তারা তার নবীকে বিষয়টা জানিয়ে দিবেন কিন্তু নবী কি আলিমুল গাইব তাহলে তো প্রথম দিনই বলতেন মিথ্যা কথা এক মাস অতিক্রম করলো এরপরে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারিমের আয়াত নাজিল হয়ে গেল সুরায়ে নূর এর এগারো নম্বর আয়াত থেকে শুরু করে দশটা আয়াত নাজিল হয়ে গেল ইন্নাল্লাদিনা জাউ বিল ইফকে উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম ইলা আখিল আয়া হে নবী আপনার স্ত্রীর উপরে যারা মিথ্যা তোহমাত লাগিয়েছে ইফকুন বলা হয় মিথ্যা অপবাদকে যারা মিথ্যা অপবাদ দিল ওসবাতুম মিনকুম আপনার ভিতরের একদল মানুষ একদল মুনাফিকরা কাজটা করেছে লা তাহসাবুহু শাররাল্লাকুম এটাকে আপনি আপনার জন্য ক্ষতিকর মনে করবেন না আপনার পরিবারের জন্য ক্ষতিকর হবে না বালহুয়া খৈরুল্লাকুম এটার মধ্যে আপনাদের জন্য মঙ্গল রয়েছে এটাকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ যদি দেয় কেউ জেনার অপবাদ কার উপরে দেয় তাহলে তার শাস্তি কি হবে আশি দোর্রার বিধান নাজির হলো আল্লাহর নবী ওই মুনাফিকদেরকে ডেকে আশি দোর্রা মারলেন এবং কামত পর্যন্ত যারা একজনের উপরে আর একজনে মিথ্যা তহমাত দিবে ব্যবিচারের তহমাত দিবে সাক্ষী উপস্থিত করতে পারবে না তার জন্য কামত পর্যন্তের জন্য কোরআনের মধ্যে এটা বিধান আকারে নাজিল হয়ে গেছে যেটা বলেন সুহান আল্লাহ আল্লাহর নবীর স্ত্রী আয়েশার ভক্ত হোমাত লাগালে কঠোর কোরআন কোরআনশিব আছে সুরায় নূরের কত নম্বর বললাম এগারো নম্বর আয়াত থেকে শুরু করে দশ আয়াত বুখারি মুসলিম এবং হাদিসের যত কিতাব তাফসিরের যত কিতাব সব কিতাবে কোরআনের তাফসির করতে গিয়ে এই ঘটনা এসেছে ও আমার ভাইয়ের আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যদি আলেমুল গায়েব হতেন আল্লাহ তালা যেমন নিজের থেকে জানেন তাহলে কি এই তোহমাতের ঘটনা বিশ্বাস করতেন अगर बूदे मोहम्मदुन गायब दा अगर बूदे মোহাম্মাদুন গায়েব দা নাপে জিরাফতে তোহমাতরা বারায়েশা নবী যদি নিজের থেকে নিজে জানতেন তাহলে এক মাস পর্যন্ত তার স্ত্রী আয়েশার সঙ্গে কথা বন্ধ রাখার প্রয়োজন হতো না এক মাস পর্যন্ত আয়েশাকে তার বাপের বাড়ি রাখার প্রয়োজন হতো না আল্লাহর নবী আয়েশাকে বলতেন না তুমি অন্যায় করলে তবা করে থাকো একথা বলতেন নাকি পরিষ্কার হয়ে গেল আরো কত কথা বলবো ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলম পরিষ্কার করে দিয়েছেন এরকম সুরা ইউসুফে ইউসুফ সালামের কাহিনী আল্লাহ তারা সবিস্তারে বয়ান করার পরে কি বলছেন সুরা ইউসুফের একশো দুই নম্বর আয়াত পড়েন সেখানে লেখা আছে জালিকামিন আম্বা ইল গাইবি নুহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইদ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকামিন আম্বা ইল গাইব এই যে সুরা ইউসুফের কাহিনী আপনাকে শুনাইলাম এটা গায়েবের খবর আম্বা ইল গাইবে নৌহাইহি ইলাইকা আপনার কাছে আমি ওহির মাধ্যমে পৌঁছিয়েছি আপনার কাছে আমি ওহির মাধ্যমে জানিয়েছি অমা কুংতা লাদাইহিম আপনি তো ইউসুফের ভাইদের কাছে ছিলেন না ইদ আজমাও আমরা হোম যখন তারা তাদের সিদ্ধান্ত ঐক্যমতে পৌঁছালো ইউসুফকে হত্যা করা অথবা কুয়ায় নিক্ষেপ করার চক্রান্ত করল অহমিয়াম করুন তারা যখন চক্রান্ত করছিল আপনি তখন তাদের কাছে ছিলেন না আপনাকে আমি আল্লাহ জানিয়েছি এই আয়াতে স্পষ্ট করে দিলেন আল্লাহর নবী আলিমুল গায়েব না বরং আল্লাহ জানিয়েছেন কে জানিয়েছেন এই সুরার শুরুতে আল্লাহ বলেছেন সুরা ইউসুফের শুরুতে দেখবেন বিমা আও হাইনা ইলাইকা হাদাল কোরআন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস হে নবী আপনার কাছে আমি ভালো কিসসা সবচেয়ে সুন্দর কিসসা বয়ান করছি এটা ও কেসা বলে আপনি আবার এটাকে অমূলক মনে করবেন না আল্লাহ তো বলছেন বেমা ও হাইনা ইলাই কাহাদাল কোরআন এই কোরআন আপনার কাছে যেভাবে ওহি করছি সেইভাবে আপনার কাছে একটা সুন্দর সবচেয়ে ভালো কেসা বয়ান করছি সত্য কেসা বয়ান করছি ওয়াইন কুং তামিন কাবলিহি লামিনাল গাফিলিন যদি আপনি এর পূর্বে এর থেকে গাফেল ছিলেন জানতেন না জানতেন না এটা সুরা ইউসুফের একেবারে শুরুর দিকে রাত চার নম্বর আয়াত তাহলে শুরুতে বললেন আল্লাহ আপনি এই জানতেন না শেষে বললেন ইউসুফকে হত্যা করার চক্রান্ত যখন করা হলো তারা যখন ষড়যন্ত্র করছিল আপনি সেখানে উপস্থিত ছিলেন না আমি আল্লাহ আপনাকে জানিয়েছি কে জানিয়েছেন এরকম কোরআনে আল্লাহ তারা বলেছেন সুরায় অধ্যহার মধ্যে আছে অজাদাকা দলান ফাহাদা অজাদাকা বল্লান ফাহাদা আপনাকে পথের দিশাহীন আল্লাহ পেয়েছেন আপনাকে আল্লাহ পথের দিশা দিয়েছেন দিশা দিয়েছেন কে হেদায় দিয়েছেন কে এবারে আরো সুন্দরভাবে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহয়ু সূরা নজম এর তিন থেকে চার নম্বর আয়াত তেপ্পান্ন নাম্বার সুরার তিন এবং চার নাম্বার আদাল্লাহ বলছেন মায়ান্তে আনিল হাওয়া আমার নবী নিজের মনর থেকে তৈরি করে কোনো কথা বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহিউহা তিনি শুধুমাত্র ওহির পক্ষ থেকে ওহির মাধ্যমে জেনে তারপরে বলেন কিসের মাধ্যমে বলেন ওহির মাধ্যমে বলেন সুরায় নজমের তিন নম্বর চার নম্বর আয়াত এরপর আল্লাহ বলছেন ওয়াকাদালিকা আওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা হে নবী আপনার কাছে আমার আদেশ নিয়ে আমার রুহ মানে জিব্রাইলকে পাঠিয়েছি মা কুংতা তাদের ইমাল কিতাব ইমান আপনি জানতেন না কিতাব কি জিনিস ইমান কি জিনিস মা কুংতা তাদের আপনি জানতেন না মাল কিতাব ওয়ালাল ইমান কিতাব কি জিনিস ইমান কি জিনিস আপনি কিছুই জানতেন না আল্লাহ বললেন কিছুই জানতেন না আমি জিব্রাইলকে পাঠিয়ে তারপরে জানিয়েছি ওয়ালা নূরান কিন্তু আপনি কিতাবটাকে আমি কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দিয়েছি আপনার কাছে পৌঁছে দিয়েছি ওয়ালাকিং জাল্লাহ নূরান নাহদিবিহি মান্নাশা উমিন ইবাদিনা এই কিতাবের মাধ্যমে আমার বান্দাদের থেকে যাদেরকে আমি চাই তাদের হেদায়েত দান করি হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন আপনি জানতেন না ইমান কি জিনিস কোরআন কি জিনিস কিতাব কি জিনিস কিছুই জানতে না জানিয়েছেন কে এরপরেও যদি বলে নবীর আলিমুল গাইব মানুষকে বিভ্রান্ত করার জন্য সেগুলো মুসলিম না মুশরেক ও আমার ভাইয়েরা আরো সামনে দেখুন আল্লাহর নবী সাল আলিয়া সাল্লাম হোদাই বিয়ায় যখন আল্লাহর নবী আটকা পর ওমরা করতে বাধা প্রদান করা হলো আল্লাহর নবী সাল্লাম ওসমানকে পাঠাইলেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই মক্কার লোকেরা মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা মিথ্যা খবর রটিয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে কি খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে আসলে কি ওসমানকে হত্যা করা হয়েছিল কিন্তু কি কাণ্ড ঘটে গেল আল্লাহর নবী যখন হোদাইবিয়ার মাঠে বসে জানতে পারলেন ওসমানকে হত্যা করা হয়েছে গাছের নিচের থেকে বেরিয়ে আসলেন তাবুর থেকে বেরিয়ে ডাক দিলেন সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবারা বেরিয়ে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার বা প্রতিশোধ করতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব অথবা আমরা শহীদ হয়ে যাব এ ছাড়া আমরা মদিনায় কেউ ফিরে যাব না এই মর্মে বায়াত করার জন্য কে কে রাজি আছো চোদ্দশো সাহাবায় একরাম আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে সকলে বায়াত করলো আমরা ওসমান হত্যার বদলা নিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব নতুবা আমরা শহীদ হয়ে যাব একটা প্রাণীও মদিনায় ফিরে যাব না আল্লাহর নবী ওসমানের হাত হিসেবে এই বায়াত থেকে ওসমান যেন অনুপস্থিত না থাকে সেজন্য নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে বললেন এইটা ওসমানের হাত নিজের হাতকে ওসমানের হাত বলে ঘোষণা করেছেন ও আমার ভাইয়েরা বায়াত হয়ে গেল আল্লাহ নবীর সাহাবিরা মনের আনন্দে শাহাদতের তামান্না বাংলা নিয়ে কবিতা পড়তে লাগলেন বোখারের দ্বিতীয় খণ্ড বড় নাহানুল্লাদিন আব্বাইয়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিন আবাদা আমরা সেই জাতি যারা মোহাম্মদ হাতে হাত দিয়ে বয়াত করেছি আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব জেহাদ চালিয়ে যাব আমার ভাইয়েরা বায়াত হয়ে গেল মক্কায় বায়াতের খবর পৌঁছে গেল মক্কায় জালজালা শুরু হয়ে গেল মক্কা লোকেরা ভয় পেয়ে গেল এরপরে ওসমানকেও নিয়ে আসলো আর সন্ধি করার প্রস্তাব করলো আসলে কি ওসমান শহীদ হয়েছিল আল্লাহর নবী যে বায়াত নিলেন এই বায়াতের উপর আল্লাহ তারা মোহর লাগিয়ে দিলেন যে কি সুন্দর বায়াত করেছেন মাসা আল্লাহ এইটা কোনো পীর মুরিদির বয়াত ছিল না বয়াত ছিল কিসের একজন ওসমানকে বন্দি করা হয়েছে সেই ওসমানের প্রতিশোধ নেওয়ার জন্য এই বয়াত হয়েছিল এই বয়াত দিয়ে যারা আজকে পীর মুরিদির বয়াতকে দলিল পেশ করো লজ্জা করা উচিত হাজার ওসমান বর্তমানে জেলখানা রয়েছে মুসলিমদেরকে উলঙ্গ করা হচ্ছে কোরআনকে পায়খানা ছুড়ে মারা হচ্ছে মুসলিমদের বাড়িঘরগুলোকে যাতে গুড়ে দেওয়া হচ্ছে আর কোন বয়াত নাই সেজন্য বরং ওই বয়াতটাকে নিয়ে লাগাইছে পীর মুরিদির বয়াত ঠিক কেনা আমার ভাইয়েরা মনে রাখতে হবে আল্লাহর নবীকে আলিমুল গায়েব বানাবার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছে দিচ্ছে এই লোকগুলো নবীর সুন্নাত নদী আদর্শ মানতে রাজি না ঠিক কিনা এই জন্য ওসমান রাজি আল্লাহ আসে গেলেন আল্লাহ নবী বায়াত নিলেন কি জন্য এখানে ওসমান কি আসলে শহীদ হয়েছিল এরকম বলতে যাই বোখার হিসেবে হাদিস দেখবেন আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন ওরা কাবিন নওফলের কাছে নিয়ে যাওয়া হলো ওরা কাবিন নওফল বলল এ তো হচ্ছে সেই নাম ফেরেস্তা জিব্রাইল ফেরেস্তা যে মুসার কাছে ওহিনী আসতো এরপরে ওরা কাবিন নওফাল বলেছিল হায় ওই দিন যদি আমি জীবিত থাকতাম যেই দিন তোমাকে তোমার কমের লোকেরা তোমার দেশ থেকে বের করে দিবে তখন আল্লাহ নবী কি বলেছিলেন আল্লাহ নবী বলেছিলেন ইয়াহুম বোকার হিসেবে শুরুতে একেবারে চার নাম্বার হাদিসটা পড়বেন পরিষ্কার লেখা আছে আওয়া মুখরিজি ইয়াহুম তারা কি আমাকে বের করে দিবে এবারে ওরা কাবিন নওফাল বলছে হ্যাঁ তুমি যেই ওহি প্রাপ্ত হয়েছ যেই নবুয়াত প্রাপ্ত হয়েছ যেই রেসালতের দায়িত্ব প্রাপ্ত হয়েছ এই নবুয়াত রেসালতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে যে কেহ আগমন করেছে তার সঙ্গী তার জাতি দুশ্মনী করেছে তাকে হত্যা করার চক্রান্ত করেছে তার দেশ থেকে বের করে দিয়েছে তোমাকেও সেদিন বের করে দেওয়া হবে বেশি দূরে নয় এরপর আবার সে বলল হায় আমি যদি ওই সময় টাগরা যুবক থাকতাম তরুণ যুবক থাকতাম তাহলে আনসুরগান আসরান মোয়াজ্জারা আমার সর্বশক্তি দিয়ে আমি তোমাকে সাহায্য করতাম অরাকাবিন নওফাল মরে গেল এরপরে ঠিকই আল্লাহর নবীকে মক্কার থেকে বের করে দেওয়া হয়েছে কিনা হত্যার চক্রান্ত করা হয়েছে কিনা কিন্তু অরাকাবিন নওফাল যখন খবর দিয়েছিলেন তখন আল্লাহ নবী বলেন বখরে জিয়া হুম তারা কি আমাকে বের করে দিবে তাহলে বোঝা গেল নবী কি গায়েব জানতেন নবী গায়েব জানতেন না এরকম আমি কত আয়াত বলবো আয়াত হাদিসে ভরা আমি শুধু একটা মৌলিক বিষয়ে আজকে আমাদের দেশে আল্লাহ নবীর মোহাব্বাতের নামে মহাব্বাত আমরা অবশ্যই করব সেই মহাব্বাত হবে অনুসরণ করার মাধ্যমে সেই মহাব্বাত আল্লাহ নবীকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়ে শিরিক করার মাধ্যমে হতে পারে ঠিক কিনা হুদ হুদ পাখি দেখেন না কোন নবী গায়েব জানতো না হুদ হুদ পাখি চলে গেল হারাই গেল ঈসা কে সুলাইমান আলাইসালাম এইখানে বসে বলতেন বসে হুদ হুদকে জবাই করব নাইলে একটু শাস্তি দেব আর যদি কোনো গ্রহণযোগ্য কথা বলতে পারে তাহলে মানব এরপরে হুদ আসলো এসে বলল দেখেছি একটা সাবা মুলকে সাবার এক রানী সে তাদের বাদশাহ তাকে লোকেরা চেষ্টা করে ওরা সিঁড়িকে লিপ্ত আছে এই কি সোলাইমানের খবর ছিল এরপরে যখন বলল তারপরে সোলাইমান চিঠি পাঠাইলেন বোঝা গেল কোন নবী গায়েব জানতেন না আল্লাহর পক্ষ থেকে জানানো ছাড়া আল্লাহ এজন্য বিষয়টা আজকে ক্লিয়ার করে দেওয়া হলো যে একমাত্র আলিমুল গায়েব কে আল্লাহ ছাড়া কোন ব্যক্তি না নবী ওরি অলি বুজুর্গ কেউ কি গায়েব জানে আল্লাহ তারা জানানোর পরে জানেন কখন জানেন আল্লাহ তালা জানাবার পরে জানেন ইয়াকুব আলাই ইসলামের পুত্র ইউসুফকে কুয়ার মধ্যে কেনানে ফেলে দেওয়া হলো ইউসুফের বাবার খবর নাই নবী ইয়াকুবের খবর নাই আর যখন চল্লিশ বছর পরে মিশরের থেকে ইউসুফ আলাই হিসালাম নিজের জামাটা দিয়ে দিলেন যে আব্বার চোখে লাগা ভালো হয়ে যাবে মিশর থেকে যখন ইউসুফের ভাইয়েরা জামা নিয়ে রওনা হয় তখন মিশরের অত দূর থেকে ইয়াকুব আলাহিসাম কেনানে বসে বলে ইন্নি লাজিদুরি হা ইউসুফ আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি লাউলা আং তুফান্নিদুন তোমরা আমাকে যদি মানসিক রোগী না বলো পাগল না বলো বোকা না বলো তাহলে আমি বলবো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি ও আমার জাতি নবী আমি জিজ্ঞেস করতে চাই ইউসুফ যখন তোমার বাড়ির পাশে কুয়ার মধ্যে পড়েছিল তখন তুমি ঘ্রাণ পাইলা না আর এই চল্লিশ বছর পরে মিশরের থেকে জামানি রন হলো ঘ্রাণ পাচ্ছ ব্যাপারটা কি কয়ে যে মিশরে যখন কুয়ো যখন কেনানের কুয়ায় ছিল তখন আল্লাহ জানান নাই আল্লাহ তারা টের পাওয়ার নাই এজন্য পাই নাই আর চল্লিশ বছর পরে মিশরের থেকে যখন রওনা হয়েছে তখন আল্লাহ তারা আমাকে জানিয়ে দিয়েছেন বিষয়টা পরিষ্কার হয়ে গেল নবীরা জানেন কখন কারণ আল্লাহ তালা জানানোর পরে আল্লাহ তালা জানানো ছাড়া কেউ জানবে তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ তালা যে অর্থে আলিমুল গাইব আল্লাহ তালা নিজের থেকে জানেন মানুষের অন্তরের খবর জানেন একটা সমুদ্রের তলদেশে একটা মাছ যদি সাঁতার কাটে সেটা জানেন আটলান্টিক মহাসাগরের নিচে অথবা গভীর জঙ্গলে একটা পিঁপড়া যদি হাঁটে আল্লাহ এটা জানেন একটা গাছের পাতা পড়লে তা জানেন একটা সরিষা দানা পড়লে তা জানেন সব কিছু নিজের থেকে জানেন এবং শুনেন কে এই অর্থে কোন নবী কোন রসুল কোন টিয়া পাখি কোন পীর কোন বুজুর্গ কোন জিন কোন ফেরেস্তা আলেমুল গায়েব হতে পারে না যারা নবীদেরকে অলিদেরকে ফেরেস্তাদেরকে জিনদেরকে আলেমুল গায়েব বিশ্বাস করে তারা আল্লাহর সঙ্গে আল্লাহর সিফাতের মধ্যে আল্লাহর গুণের মধ্যে সিরিকে লিপ্ত আছে ঠিক কিনা আল্লাহ সুবাহান তারা আমাদের সকলকে সহি জিনিসটাকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন সকল প্রকার শিরিক আর বেদার থেকে বাঁচার তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ